আবু হুরাইরা হদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো জিনিসের জোড়া জোড়া আল্লাহ রাস্তায় ব্যয় করবে তাকে জান্নাতে প্রবেশের জন্য সকল দরজা হতে আহ্বান করা হবে বলা হবে হে আল্লাহর বান্দা এ দরজাই উত্তম যে ব্যক্তি সালাত সম্পাদনকারী হবে তাকে সালাতের দরজা দিয়ে প্রবেশের জন্য ডাকা হবে যে ব্যক্তি জিহাদকারী হবে তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে যে ব্যক্তি সাদকাহকারী হবে তাকে সাদকার দরজা দিয়ে ডাকা হবে যে ব্যক্তি সাহম পালনকারী হবে তাকে সাহমের দরজা বাবুর রাইয়ান হতে ডাকা হবে আর আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন কোনো ব্যক্তিকে সকল দরজা দিয়ে ডাকা হবে এমন তো অবশ্য জরুরি নয় তবে কি এরূপ কাউকে ডাকা হবে নবী সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ হবে আমি আশা করছি তুমি তাদের অন্তর্ভুক্ত হবে হে আবু বকর